এই বাংলার মাটিতে পীরদের ঘাটিতে বাংলার মাটিতে পীরদের ঘাটিতে বাংলার মাটিতে পীরদের ঘাটিতে আবার যদি জন্মায় কোনো নাস্তিকের দল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল এই বাংলার মাটিতে পীরদের ঘাটিতে বাংলার মাটিতে পীরদের ঘাটিতে আবার যদি জন্মায় কোন নাস্তিকের দল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল নবী দাবি করেছিল গোলাম কাদিয়ানি টয়লেট এসে পড়ছে মোরে সবাই আমরা জানি নবী দাবি করেছিল গোলাম কাদিয়ানি টয়লেট এসে পড়ছে মোরে সবাই আমরা জানি নবী দাবি করেছিল গোলাম কাদিয়ানি টয়লেট এসে পড়ছে মোরে সবাই আমরা জানি তোদেরও তাই হবে মোর বিষবে ডুবে তোদেরও তাই হবে মোর বিষবে ডুবে তোদেরও তাই হবে মোর বিষবে ডুবে জাহান নামে টিকিট ছাড়া নাই রে সম্বল হেই বাংলা ছাড়ো রে ও নাস্তিকের দল বাংলা ছাড়ো রে ও নাস্তিকের দল বাংলা ছাড়ো রে ও নাস্তিকের দল এই বাংলার মাটিতে পীরদের ঘাটিতে বাংলার মাটিতে পীরদের ঘাটিতে আবার যদি জন্মায় কোনো নাস্তিকের দল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল নব্বই ভাগ মুসলমানের সোনার বাংলাদেশে নাস্তিকতার গন্ধ কেন আজ ভেসে আসে নব্বই ভাগ মুসলমানের সোনার বাংলাদেশে নাস্তিকতার গন্ধ কেন আজ ভেসে আসে নব্বই ভাগ মুসলমানের সোনার বাংলাদেশে নাস্তিকতার গন্ধ কেন আজ ভেসে আসে মোরা কাউকে ছাড়ব না বাধা মানব না কাউকে ছাড়ব না বাধা মানব না কাউকে ছাড়ব না বাধা মানব না হাতের মুঠোই পাইরে যদি নাস্তিকের দল হেই আবু জাহেলের মতো তাকে করব কতল আবু জাহেলের মতো তাকে করব কতল আবু জাহেলের মতো তাকে করব কতল এই বাংলার মাটিতে পীরদের ঘাটিতে বাংলার মাটিতে বীরদের ঘাটিতে আবার যদি জন্মায় কোনো নাস্তিকের দল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল এই বাংলার মাটিতে পীরদের ঘাটিতে বাংলার মাটিতে পীরদের ঘাটিতে আবার যদি জন্মায় কোনো নাস্তিকের দল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল কোটি কোটি মুসলমানের নামবে আবার ঢল প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকার সুরকার ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল কাদের বিপ্লবীর কথা সুর ও কণ্ঠে একটি চমৎকার জাগরণী সঙ্গীত